তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়ান তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়ান তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়া তুমি যে সীমাহীন দয়ার সাগর সামুল হাকিম তুমি যে সীমাহীন দয়ার সাগর আহকামুল হাকিম তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়া তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়া তুমি যে শিবাহিন দয়ার সাগরা সামুল হাকিম তুমি যে শিবাহিন দয়ার সাগরা কামুল হাকিম তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়া তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়া সকলে তোমারই তসবি পড়ে আর পড়ে যে কোরআন কোরআন তোমার পথে চলে ফিরে মুগ্ধ হলো সবার জীবন সকলে তোমারই তসবি পড়ে আর পড়ে যে কোরআন কোরআন তোমার পথে চলে ফিরে মুগ্ধ হলো সবার জীবন সকলে তোমারি তসবি পড়ে আর পড়ে যে কোরআন কোরআন তোমার পথে চলে ফিরে মুগ্ধ হলো সবার জীবন তোমায় পেতে মনেতে তোমায় পেতে মনেতে জিকির করি তোমার সালে আমরা সারাক্ষণ তুমি রাগিন তুমি কারি তুমি মালিক সুবাহ তুমি অফর তুমি শাকুর তুমি যে মহিয়া তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে বহিয়াও তোমায় মেনে চলে যারা শুধু তারাই তোমার প্রিয় তোমার প্রিয় তোমার দয়ায় নিখিল ধরা সারা জাহান তোমার গড়া তোমায় মেনে চলে যারা শুধু তারাই তোমার প্রিয় তোমার প্রিয় তোমার দয়ায় নিখিল ধরা সারা জাহান তোমার গড়া তোমায় মেনে চলে যারা শুধু তারাই তোমার প্রিয় তোমার প্রিয় তোমার দয়ায় নিখিল ধরা সারা জানা তোমার গড়া গুণারাশি ক্ষমা করে গুণারাশি ক্ষমা করে ওদের তুমি মাব করবে বরণ তুমি রাগিম তুমি কারে তুমি মালিক সুবাহ তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়ান তুমি রাগিম তুমি কারিম তুমি মালিক সুবাহ তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়া তুমি যে সীমাহীন দয়ার সাগর সামুল হাকি তুমি যে সীমাহীন দয়ার সাগর কামুল হাকিম তুমি রাগিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মহিয়া তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মুগিয়া তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মুগিয়া তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মুহিয়ান তুমি রাহিম তুমি কারিম তুমি মালিক সুবহান তুমি গফুর তুমি শাকুর তুমি যে মুহিয়ান তোমায় মনে পড়ে কথা সুর এবং কণ্ঠে কুয়েত কাতার দুবাই ও বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে পুরস্কার প্রাপ্ত শিল্পী হাফেজ মাসুদুর রহমান পরিবেশনায় নব আলোড়ন শিল্পী গোষ্ঠী